আলহামদুলিল্লাহ আয়োজিত মহতি ওয়াজ মাহফিল তফসিরুল কোরআন মাহফিল মাহফিলের মহতারাম সভাপতি উপস্থিত হাজরাত বুজুর্গ ওলামায় গ্রাম সম্মুখমানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা বুড়া বাবারা যুবক ভাইরা বর্দার আড়ালের মা বোনেরা আল্লাহ তালা নির্দেশ করছেন নেককারদের কাছে বেশি বেশি যাইতে আয়াতে কারিমা আল্লাহ তালা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন আল্লাহ বলেন ও ইমানদারেরা আল্লাহকে ভয় করো নেককারদের মজলিসে বেশি বেশি যাও এটা আল্লাহর একটা নির্দেশ নেককারদের সঙ্গ নাও নেককারদের কাছে যাও আল্লাহ আদেশ করলেন কারণ নেককারদের পরিবেশে নেককারদের সহবতেই মানুষকে নেক বানাবে আর অসৎ সঙ্গ অসৎ সঙ্গ মানুষকে অসৎ বানায় ফেলবে সৎ সঙ্গে অসৎ সঙ্গে সর্বনাশ এই জন্য আমাদের মুরব্বীরা বলে যে নেক মজলিসে বেশি বেশি যাও প্রতিনিয়ত প্রত্যেক দিন কোনো না কোনো নেককারের মজলিসে যায় বসো ইয়া আল্লাহ বলেন হে ইমানদারেরা তোমরা জেকের বেশি বেশি করে করো আল্লাহর নাম বেশি বেশি জপ হাদিসে পাকা আছে সাহাবিরা বলে ওবা আল্লাহর নবী বেশি জিকির কাকে বলা হয় কতটুকুন ডাকলে বেশি জিকির হবে আল্লাহ নবী বলেছেন এত পরিমাণ আল্লাহকে ডাকাডাকি করো ডাকতে ডাকতে যেন মানুষ তোমার পাগল কয় আল্লাহকে এত ডাকবা আল্লাহর নামে এত বেশি পরিমাণে জিকির করবা যে মানুষ বলবে এ লোকটা কি পাগল হয়ে গেল নাকি একই নাম দেখি বারবার লয় দেখো না পাগলের মুখে একই কথা বারবার হয় আল্লাহর পাগল যে তার মুখে আল্লাহর নাম বারবার হবে বেশি বেশি হবে এত ডাকবা যে মানুষ যেন বলে যে আল্লাহর নামই পাগল হয়ে গেছে সুবাহান আল্লাহ বেশি বেশি আল্লাহ তালাকে ডাকাডাকি করা আমাদের মুখে তো আলহামদুলিল্লাহ নাই অথচ আগের জমানায় যারা আলহামদুলিল্লাহ বলছে হয়তো নগদ নিয়ামত পাইছে আর না সুক্রিয়া করলে নগদ আজাব আইসা তাদের ঘিরে ধরছে আমরা তো আখেরি নবীর উম্মত হওয়ার কারণে বাইচে গেছি নগদ আজাব আসে না মুসা আলি সালাম পাহাড়ে আল্লাহর সাথে কথা কইতো রাস্তায় দেখা একজনের সাথে টুকরা পড়ে যে আল্লাহর কাছে যাইবা পয়গম্বর আমার আল্লাহ কিল্লেগা বানাইছে একটু জিগায় আর একজন দেখা হয়েছে সে বলে আল্লাহর কাছে যেতেছে পয়গম্বর আমার দুঃখ কেমনে দূর হবে আল্লাহর কাছে জিগায় আর একজনের সাথে দেখা হয়েছে সে বলতেছে আমার সম্পদ বাইরে গেছে সম্পদের ঝামেলায় আল্লাহর নামই জপতে পারি না কমবো কেমনে আল্লাহর কাছে জিগায় পয়াগম্বর আল্লাহর সাথে তোর পর্বত থেকে কথোপকথন করে আসতেছে ওই লোক জিগায় পয়াগম্বর আমার সম্পদ কেমনে কমবে কয় যে না শুক্রিয়া করলে একাই কমবে সে কয় না মালিকের শকর ছাড়তে পারবো না আরো শকর বেশি করা আরম্ভ করছে তো সম্পদ আরম্ভ হয়েছে আর এক মহিলা বলেছে যে আমাকে কি বলেছে আমার যে দুঃখ যায় না কি করলে দুঃখ যাবে পয়াকম্বর বলে আল্লাহ কইছে তোমার সুক্রিয়া আদায় করতে তাহলে তোমার দুঃখ চলে যাবে সুখ আসবে অভাব দূর হয়ে যাবে আল্লাহ নিয়ামত বাড়াই দিবে মহিলা তেলের আগুনে জ্বলে উঠছে মোটে পেটে ভাত নাই আবার শুক্রিয়া যাও যাও শকর তোমার মাওলারে করতে কওগা এরকম পয়গম্বর আর উল্টা দাদানি দিচ্ছে এই শুক্রিয়া করতে দেরি হয়েছে তার শেষ সম্বল সাধারণ একটা ঘর বাড়ি ছিল এটাও আগুন আইসা নগদ জ্বালায় ফেলায় দিচ্ছে শুক্রিয়া করেছে আর ওই যে অচল একটা মানুষ গোষ্ঠীর টুকরা পড়ে রয়েছে সে পয়গম্বর কি বলে ওগো পয়গম্বর আমার হাত নাই আমার পা নাই আমার মালিক আমাকে কি জন্যে বানাইছে জিগাইছিলেন নাকি হ্যাঁ জিজ্ঞাসা করেছিলাম কি জন্যে বানাইছে মালিকে কি বলেছে পয়াকম্বর বলে মালিক বলছে তোমাকেও নাকি মালিকে অযথা বানায় নাই মালিকের জাহান নামে নাকি একটা ছিদ্র আছে ওই ছিদ্রটা বরাবর তোমার দেহটা আল্লাহ তালা বানাইছে যদিও তোমার হাত পা নাই তারপরেও আল্লাহ তোমাকে অযথা বানায় নাই হাসরের ময়দানে আল্লাহ আল্লাহর জাহান নামের ওই সিদ্রিটা তোমার দ্বারায় আল্লাহ তালা বন্ধ করবে এ কথা শুনতেই আল্লাহর বান্দা বলতেছে আহ আলহামদুলিল্লাহ আমার মালিক আমারে কত ভালোবাসে দুনিয়ার সব কিছুরে মালিক দুনিয়ার কাজে বানাইছে কিন্তু আমার মতো দুর্বল বান্দাটারে আল্লাহ আল্লাহর কাজে বানাইছে আমার মালিক কত মোহাব্বত করে আমাকে আমাকে আল্লাহ দুনিয়ার কামে বানায় নাই আমাকে আল্লাহ তালা আল্লাহর নিজের কাজে বানাইছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করছে শেখ জাকারিয়া বলেন শকর করার সাথে সাথে সে সুস্থ হয়ে হাত পা গজায় ভালো মানুষ হয়ে গেছে শুক্রিয়া যত বেশি করব তত লাভ হাজি ইমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ আলাই হজ্জে বাইতুল্লাতে গেছেন হজে যাওয়ার সময় কি গড়বাড়ি সব লয়ে যায় না অল্প সামান লয়ে যায় অল্প কিছু সামান লয়ে যায় তো অল্প কিছু সামান নিয়েই তো হজে গেছেন হজে যাওয়ার পরে সামান খবর আসছে যে হাজি সাহেব আপনার সামান সরে নিয়ে গেছে হাজি সাহেব হুজুর প্রথম পড়ছেন ইন্নানিল্লাহ পরক্ষণে বলতেছেন আলহামদুলিল্লাহ যা হয়েছে ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ হয়েছে একটু পরে আবার খবর আসছে হাজি সাহেব চোরের পাও আটকে গেছে আমনার মাল মাথায় নিয়ে চোরায় হাইটা যাইতে পারে নাই ধরা খেয়ে গেছে হাজি সাহেব বলে আলহামদুলিল্লাহ মুরিদ জিগায় হুজুর মাল চোরে নিল তখনও বললেন আলহামদুলিল্লাহ পেয়ে গেলেন তখনও বললেন আলহামদুলিল্লাহ মাওলার মাল মাওলায় লয়ে গেছে আল্লাহ যা করে সবকিছু বান্দার ভালোর জন্য করে হইতে পারে মাল চলে গেলে আমার কল্যাণ এ কারণেই তো হয়তো সরে নিয়ে গেছে কম আজ কম আমার মালের দ্বারাই তো আল্লাহর একটা বান্দা অভাবী চোরের উপকার হবে এর লেগে আলহামদুলিল্লাহ বলেছি আবার পাইলেন যে তখনও বললেন আলহামদুলিল্লাহ হজের সফর অল্প সামান হারায় গেলে তো আবার সফরের কষ্ট হবে মাওলায় খুশি হয়ে মাল আবার ফেরত দিয়েছি সামান পায়া শকর আদায় করছি আলহামদুলিল্লাহ হার হালতে আলহামদুলিল্লাহ বেশি বেশি আলহামদুলিল্লাহ বলা বেশি বেশি শকর আদায় করা বেশি বেশি বিসমিল্লা বলা যে কোনো কাজ করবে বিসমিল্লা বলা খাবার খাবে বিসমিল্লা আল্লাহর নামে খাওয়া কাজ শুরু করতেছে আল্লাহর নামে শুরু করা লেখা শুরু করতেছে আল্লাহর নামে শুরু করা তালা খুলতেছে বিসমিল্লা আল্লাহর নামে খোলা ঘরের তালা বন্ধ করতেছে বিসমিল্লা বন্ধ করা দরজার খিল খুলতেছে বিসমিল্লা খিল লাগাইতেছে বিসমিল্লা সিকি লাগাইতেছে বিসমিল্লা জামা পড়তেছে বিসমিল্লা যত বেশি আল্লাহর নাম নিতে পারে মসজিদে ঢুকতেছে বিসমিল্লা বেরোইতেছে বিসমিল্লা খানার লুকমা হাতে নিয়েছে বিসমিল্লা খানা খাইতেছে বিসমিল্লা যা কিছু করবে বান্দার সকল কাজ আল্লাহর নামে করবে যে কাজটা আল্লাহর নামে হয় না ওটা আত্মা ওটা অপূর্ণাঙ্গ হয় যে নামে আল্লাহর নামে যে কাজটা আল্লাহর নাম নেওয়া হয় না ওই কাজের সাথে শয়তান এসে যায় বান্দা যত কাজ করবে বিসমিল্লা বেশি বেশি বলবে আজকে ওয়াদা বিসমিল্লা বেশি বেশি বলবেন ইনশাআল্লাহ আরো জোরে আওয়াজ করে বলেন বিসমিল্লা শুদ্ধ করে বলেন বিসমিল্লা বেসমিল্লা না বিসমিল্লা বেশি বেশি বলা যারা হার কাজে বিসমিল্লা বলবে আল্লাহর নবী যা দেখছেন হাউজে কাউসার এমন মানুষকে দেওয়া হবে যে বিসমিল্লা বেশি বেশি পড়েছে তাকে বিসমিল্লা দেওয়া হবে বিসমিল্লা বেশি বেশি পড়েছে হাউজে কাউসার দেওয়া হবে কাউসার পাবে আল্লাহ নবী মেয়ারাত থেকে আইসা খালি দোয়া করে আল্লাহ আমি কিন্তু বিসমিল্লা সারি না সব কাজে বিসমিল্লা বলি তুমি আমার এই কাউসার থেকে বঞ্চিত করো না সুবাহান আল্লাহ বিসমিল্লা আল্লাহর নাম বেশি বেশি বলা হার কাজে এক মহিলার ওয়াকে মহিলা বেশি বেশি বিসমিল্লা বলতো মহিলার স্বামী নারাজ হয়ে গেছে আরে এর কাছে টাকার পুটলা দিলেও কয় বিসমিল্লা ফেরত দিতেও কয় বিসমিল্লা খানা দিতেও কয় বিসমিল্লা যেটা ধরে জোরে কয় বিসমিল্লা পাইলটা কি স্বামী একটু রাগ হয়েছে স্বামী রাগ হইয়া বলতেছে খারেশ তোর আদব লইতে আসি কেমনে স্বামী একদিন এসে একটা টাকার পুটলা মহিলার হাতে দিছে মনে মনে চিন্তা করতেছে মজা দেখাইতেছি টাকার পুটলাটা দিয়ে বলে যে এই এই টাকার থলেটা নাও থলে দিছে তো মহিলা হাতে নেওয়ার সময় বলতেছে বিসমিল্লা ধরছে বিসমিল্লা বললাম মহিলা এবার সিন্ধুকের তালা খুলতেছে বিসমিল্লা টাকার পুটলাটা ভেতরে রাখছে বিসমিল্লা আবার তালা বন্ধ করেছে বিসমিল্লা সিন্ধুকের চাবিটা এক জায়গায় রাখছে বিসমিল্লা স্বামী সব দেখতেছে চাবি কই রাখে চাবি রেখেছে দেখেছে স্বামী এবার দুই চার দিন পরেও চাবিটা এখান থেকে নিয়া সিন্দুকটা খুইলা টাকার থলেটা বাইর করে নিজের টাকা স্বর্ণ মুদ্রা নিজেই কুয়ার ভিতরে ফেলাইয়া দিছে উদ্দেশ্য হলো বিবিকে লজ্জা দিবে কয়েকদিন পরে যায় বিবির বলে বিবি আমার টাকার থলেটা আমারে দাও বিবি এবার আবার চাবি হাতে নিয়েছে বিসমিল্লা তালা খুলেছে বিসমিল্লা সিন্ধুকের ভেতরে হাত দিতেছে আল্লাহর নামে আল্লাহ তালা ফিরিস্তা ডাইকে বলতেছে ফিরিস্তারে যে বান্দি কামে কামে আমার নামের বিসমিল্লা বলে বলে কাজ শুরু করে আমার বান্দিকে যদি করা যায় না যা যা একজন ফিরিস্তায় চলে যা কুয়ার থেকে টাকার থলে উঠায়া সিন্ধুকের ভেতরে রাখ আমার বান্দি আমার নাম লয়ে যখন টাকার জায়গায় হাত দিবি থলে যেন জায়গায় খুঁজা পায় বলে হাত দিছে আর সাথে সাথে টাকার থলে দেখে জায়গায় আছে আল্লাহর নাম আল্লাহর নামে কোনো কিছু করলে আল্লাহ তালা সেখানে বরকত দেয় এজন্য হার কাজে বিসমিল্লা বেশি বেশি বলা আল্লাহর নবী বলেন ও আতম আল্লাহর নবী বলেন একে অপরের খানা খাওয়াও খানা খাওয়ানো এটা একটা এবাদত খানা খাওয়াইলে অন্যাক হয় সব হয় আসমানের মালিক খুশি হয় মানুষ সামাজিক জীব তাই এক ভাই আর এক ভাইরে খানা খাওয়ানোটাও এবাদত আমরা এই এবাদত করি এটাও এখন সুবিধা বুঝা করা আরম্ভ হয়েছে এটা দিনের সাথে খাস হয়ে গেছে যেমন খাওয়াই ঈদের দিন খাওয়াই এছাড়া খাওয়াইতে চাই না অথবা বাপ মারা গেলে তিন দিনের দিন যে খাওয়ায় এরপরে আর বিশ বছর ধরে বাপ মরছে আর খাওয়ায় না একেবারে অথবা চল্লিশা করে না অনেকে আপনাদের এলাকায় এগুলো করে এই চল্লিশ সাথে করে চল্লিশ দিনের দিন খাওয়ায় এরপরে আর চল্লিশ বছরেও খাওয়ায় না এটা হইল না তো দিন ধৈরা অক্ত ধৈরা খানা খাওয়াবে না খানা খাওয়ানো এটা একটা এবাদাত সারা বছর খাওয়াবে সোহানাল্লাহ বলেন সারা বছর নেতারা খাওয়ায় ইলেকশনের আগে খাওয়ায় পরে আর পাঁচ বছর সালামও দেয় না এই টাইম ধরে ধরে খানা খাওয়ানো না সব সময় খানা খাওয়ানোটাই একটা এবাদত কারণ মানুষকে আল্লাহ তালা সামাজিক জীব বানাইছেন কেউ যদি কাউকে খানা খাওয়ায় এটাও এবাদত হয় এক ভাই আর এক ভাইয়ের মেহমানদারি করলে আল্লাহ খুশি হয় এ কারণে আল্লাহ নবীর কোন সাহাবি নিজে না খায়া আর এক ভাইকে খাওয়ায়া দিছে তো এটা এবাদত হয়ে গেছে এমন ইবাদত হয়েছে আল্লাহ তালা এর প্রশংসায় কোরআনের আয়াত নাজিল করেছে ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা আয়াত নাজিল হয়ে গেছে সামাজিক জীব সামাজিকতার চূড়ান্ত পর্যায়ে গেছে নিজে না খায় আর একজনকে খাওয়াই দিছে এবাদত হয়ে গেছে আল্লাহ নবী কয় ওই খানাটা সবচেয়েতে উত্তম খানা যেটা আদর যতন করে দুশ্মনকে খাওয়ানো হয় সুহান আওয়াজ করে পড়েন আওয়াজ করে জোরে পড়েন আরো জোরে পড়েন এই এবাদত কাফেররা ধরে রাখছে আমরা ছেড়ে দিছি আগের জমানার কাফেরদের ভিতরে এই ভালো গুণটা ছিল যে তারা কাফের হওয়ার পরেও খানা খাওয়াইত যেমন কিছু গুণ এই যে রাতের বেলায় কোরআন শুনতে আসছেন তাফসির শুনতে এটা একটা গুণ আবু সুফিয়ানের এই কোরআনের মহাব্বতের এই গুণটা ছিল নবীজি কোরআন শরীফ পড়ত আর আবু সুফিয়ান রাজি আল্লাহ উনি লুকায় লুকায় রাত্রে কোরআন শুনত রাতের কোরআন শোনার বরকতে আল্লাহ তালা কালেমার দৌলত দান করেছেন যে ফতেহ মক্কার পরে কালেমা পরে মুসলমান হয়ে গেছে আমাদের মধ্যে তোর কোরআন শোনার তো নষ্ট হয়ে যেতেছে গান শোনার সামাজিকতা আছে যাত্রার সামাজিকতা বাকি আছে পাপাচারের সামাজিকতা বাকি আছে ন্যাকের সামাজিকতাও নষ্ট হয়ে যেতেছে ছেড়ে দিতেছি আমরা অন্যায় অপরাধ আবার এদের কারোর কারোর ভিতরে খানা খাওয়ানোর গুণ ছিল এ কারণে আল্লাহ কাউকে কাউকে মুসলমানিত্ব দান করেছিলেন যেমন আরবের কিছু নামি মানুষ আবু জেহেল আবুল আহাব ওতবা সাহেবা মুগিরা উমাইয়া ইবনে খালফ এরা জাহান্নামি নেতা এরা নামি পয়সাওয়ালা কিন্তু জাহান্নামি কি নামে কিন্তু এদের কারোর কারোর ভিতরে ভালো গুণ ছিল ইবনে আবি মঈদ কিন্তু তার ভিতরে ভালো গুণ ছিল ভালো গুণ এরকম ছিল যে সে নিজের কামায়ের টাকা মানুষদেরকে দরিদ্রদেরকে দান সাদাগা করত খাওয়াইতো তার নিয়ম ছিল সে যদি সিরিয়ায় ব্যবসা করতে যেত ব্যবসা শেষ করে বাড়িতে আসা ব্যবসার টাকাগুলোকে সে ভাগ করে ফেলত এক ভাগ গরিব মিসকিনকে বিলায় দিত আর এক ভাগ নিজে খাইত আর এক ভাগ টাকা মক্কার লোকদেরকে দাওয়াত করে করে মেহমানদারি করত এরকম একটা ভালো গুণ তার ছিল কিন্তু সেও ছিল মক্কার একজন লিডার মক্কার একজন মন্ত্রী মক্কার একজন নেতা বাপ দাদার ধর্মের উপরে চলে মূর্তি পূজা করে কিন্তু তার একটা ভালো গুণ সে মানুষদেরকে দান সাদাগা করে সে মানুষদেরকে দাওয়াত করে করে খাওয়ায় এটা তার ভালো গুণ সিরিয়ায় ব্যবসা করতে গেছে ব্যবসা করে আসছে আসার পরে ব্যবসার টাকাগুলো নিয়ে নিয়ত করল যে ব্যবসার লাভের টাকাটা প্রথম মক্কার একটা ভালো মানুষকে খাওয়াই সে চিন্তা করে দেখলো গোটা মক্কায় মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ চাইতে ভালো মানুষ আর নাই সরকারে তো আলমকে সে সবচেয়ে ভালো মানুষ হিসেবে মনোনীত করতেছে নিয়ত করছে ভালো মানুষ খাওয়াইব কেউ কেউ তো নিয়ত করে যে শয়তান খাওয়াইব একবার তো এক লোক নিয়ত করছে আমার যদি এই কামটা সফল হয় তাহলে তিনটা শয়তান খাওয়া Betar Bitan audio and CD centre এক মুরব্বীর কাছে দেয়া বলতেছে মুরব্বী আমি তো এরকম নিয়ত করছিলাম যে শয়তান খিলাম আমার তো খাওয়ানের নিয়তের বরকতে আল্লাহ যে খাওয়াইলে এত খুশি হয় শয়তান খাওয়াইলেও খুশি হয় তা তো জানতাম না তো খাওয়ানের নিয়ত করছি আর আমার নিয়ত তো পুরা হয়ে গেছে কি খাওয়ামু কারে খাওয়ামু প্রায় দেখো মসজিদের সামনে যায় দাঁড়ায় থাকবা আজান দিলে যদি দেখো যে কোনো ইমানদার মুসলমান হইয়া এতক্ষণ পয়সা চা খাইছে এখানে কিন্তু আজান শুনে চলে যেতেছে যদি এরকম কেউ পাও তাহলে মনে করবো ওইটা খারাপ হয় তা ওই রকম তিনটারে ধরে এনে খাওয়াই দিও তাতে নিয়ত পুরা হয়েছে কারণ আজান শুনলে শয়তান পালায় আজান শুনলে যদি মুসলমানও পালায় তাহলে ওটা মানুষ শয়তান এটারে খাওয়ায় গল্প বললাম রাগ করছেন রাগ করেন না ওকবা নিয়ত করতেছে যে আমার যদি এই যে টাকাটা আমি ব্যবসা করে কামাইলাম এটা একটা ভালো মানুষকে খাওয়াই কারে খাওয়ান যায় রে চিন্তা করতেছে ওকবা ইবনে আবি মহিদ চিন্তা করলো ভালো মানুষ খাওয়াই দিই ব্যবসার মালটা ভালো মানুষকে খাওয়াইলে বেশি ভালো হবে লাভের টাকাটা একটা নেক মানুষে আগে খাওয়াই গোটা মক্কা তন্ন তন্ন করে খুঁজা তালাশ করে দেখল সরকারে দোয়ালম নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের চেয়েতে ভালো মানুষ মক্কা আর নাই সে আল্লাহর নবীর কাছে চলে গেল আল্লাহর নবীরে যা বলে সরকার আমি নিয়ত করছিলাম আপনারে এক বেলা খানা খাও তাই ওগো আবদুল্লাহর ছেলে মোহাম্মদ আমি ওকবার বাড়িতে আপনি আপনার সাথীদের দাওয়াত আপনাদেরকে আমি দাওয়াত দিলাম আপনারা আমার বাড়িতে এক মা ভাত খাইবেন খানা খাইবেন দাওয়াত করলাম আল্লাহর নবী যে দাওয়াত করছে আল্লাহর নবী নিজের সাহাবিদের সাথে নিয়ে সময় মতো দাওয়াতে চলে আসছে ওকবা একেবারে ড্যাগ ভরে খানা পাকাইছে সুন্দর সুন্দর খাবার পাকাইছে কার জন্য পাকাইছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ জন্য খানা পাকাইছে আল্লাহর নবীর জন্য যে খানা পাকাইছে আল্লাহ তালা খুশি হয়ে গেছে ইরে তুই দেখি আমার বন্ধুরেও দাওয়াত দিয়ে খাওয়াস রে তুই তো ভালো আল্লাহ খুশি হয়ে গেছে আল্লাহর নবীরে দাওয়াত দিছে সরকারে তো আলম নবী তার বাড়িতে দাওয়াতে হাজির হয়ে গেছে আল্লাহর নবীর সাথে দিনে নিয়ে আইসা দস্তরখানে বসে গেছেন খানা খাইবার জন্য আল্লাহর নবী খাবারের পূর্বে হাত ধুয়া বিসমিল্লা বলে খানায় হাত লাগাইছেন প্লেট থেকে খাবারের লোকম আল্লাহর নবী হাতে নিছেন খানা খাইবেন কিন্তু ওকবার উপরে যে আল্লাহ সন্তুষ্ট হয়েছে কিরে ওকবা তুই দেখি আমার দোস্তরে আদর করস তুই দেখি আমার দোস্তরেও দাওয়াত দিয়ে দিয়ে খাওয়াস যা আমি দিন হানি তোর জন্য একটু আসান করে দিলাম আল্লাহ খুশি হয়ে গেছি আল্লাহ তার বন্ধুর জবান দিয়ে কালেমার দাওয়াত তার কাছে পৌঁছাইতেছে আল্লাহ নবী খানা হাতে নিয়ে এবার বলতে আরম্ভ করলেন এই ওকবা দাঁড়াও দাঁড়াও তোমার বাড়িতে আমি খানা খাইতে আসছি তোমার খানা হাতে নিয়েছি কিন্তু তোমার খাবার আমি ততক্ষণ পর্যন্ত খাবো না যতক্ষণ না পর্যন্ত তুমি কালেমা পরে মুসলমান না হইবা তুমি যদি মুসলমান হও তাহলে তোমার খানা খাবো মুসলমান না হইলে তোমার খানা খাবো না এটা প্লেটে ছেড়ে দিয়ে চলে যাবো আল্লাহ নবী এই কথা বলে ফেললেন আল্লাহ নবী তো আল্লাহ মিথ্যা বলেন না যখন বলছেন তোমার খাবার খাবো না কালেমা না পড়লে ওকবারও একই হয়ে গেছে যে কালেমা না পড়লে আমার খাবার মোহাম্মদ খাবে না কারণ আল্লাহ নবী বলতে আরম্ভ করেছেন যে তোমার সাথে আমার সাথে থাকবে ইমানের মোহাব্বত তোমার সাথে আমার সাথে থাকবে কালেমার মোহাব্বত তোমার সাথে আমার সাথে থাকবে জান্নাতের মোহাব্বত তোমার মতো নেতার সাথে আমি পেট পূজার মোহাব্বত রাখতে রাজি না আল্লাহ নবী বলে দিয়েছেন আল্লাহ নবী যখন এই কথা বলে দিচ্ছেন হকবা চিন্তা করলো আমি যদি এবার কালেমা না পড়ি তাহলে তো মোহাম্মদ উঠা চলে যাবো গা এর চেয়ে ভালো যদি খানা খাওয়াইতে চাই তাহলে আমি কালেমা পড়ে ফেলাই ওক বা আল্লাহ নবীর সামনে দাঁড়ায় কালেমা পড়ে ফেলল ওকবার জবান দিয়ে উচ্চারিত হইল সে বলতে আরম্ভ করলো সরকার এটা একটা বিষয় হইল আপনি একটা দলের নেতা আমাকে মুসলমান হওয়ার দাওয়াত করেছেন আমাকে আপনি কালেমা পড়তে বলেছেন আপনার দলে যোগদান করতে বলেছেন আপনি নিশ্চিন্ত মনে খানা খান আমি এখন কালেমা পড়ে ফেলতেছি সাথে সাথে ওকবার জবান দিয়ে বের হয়ে গেল সে বলল আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আসাদু আন্নাকা রসুল্লাহ সে বলল আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ তালা ছাড়া আর কোনো ইলাহ নাই আমি সাক্ষ্য দিতেছি আপনি মোহাম্মদ সাল্লাহ আলী আল্লাহর বান্দা ও আল্লাহ তালার প্রেরিত রসুল আমি সাক্ষ্য দিয়া দিলাম গাওয়া দিলাম মুসলমান হয়ে গেল কালেমা কয়বার বরণ লাগে মুসলমান হইতে এই কথা কন না কয়বার পড়া লাগে একবার পড়ার মতো একবার পড়লেই জিন্দগির সব গুণা মাফ হয় যদি বিশ্বাসের সাথে কেউ একবার কালেমা পড়ে তাহলে তার পিছলি জিন্দগির সব গুণা আল্লাহ মাফ করে দেয় ইসলাম পিছনের গুনার উপরে কালি মেরে দেয় গুণা মুইসা যায় সে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে আল্লাহর নবী তার বাড়িতে খুব মজা করে খানা খাইলেন কারণ সাহাবির ঘরে খানা খাইতেছেন ইমান আনছে তো আল্লাহর নবী খানা খাইলেন খানা খায় আল্লাহর নবী চলে গেছেন সংবাদটা সাংবাদিকরা আর পত্রিকায় দিতে দেরি করে নাই মানে ছড়াই দিতে দেরি করে নাই কারণ সে তো মক্কার একজন নেতা সে কালেমা পড়েছে সবাই বলা আরম্ভ করছে সাংবাদিকরা মোরে মোরে খবর ছড়াইতেছে গরম খবর একটা আছে গরম খবর নেতা মুসলমান নেতা মুসলমান জানো জানো আরবের এক নেতা ওকবা বাপ দাদার ধর্মে চুন কালিমাইরা কালেমা পরে মুসলমান হয়ে গেছে গরম খবর ছড়াইতেছে গোটা মক্কায় খবর হয়ে গেছে উকবা কালেমা পরে মুসলমান হয়ে গেছে এ নেতা মুসলমান নেতা মুসলমান সকালবেলায় তার সমাজের লোকেরা তার কাছে চলে গেছে আপনি আমি যেমন আপনার আমার বন্ধু বান্ধবরে যাই দুঃখের সংবাদ শুনলেও যাই সুখের সংবাদ শুনলেও তার কাছে যাই এ অকবারও কিন্তু কিছু বন্ধু বান্ধব আছে ওকবার বন্ধু বান্ধব কারা জানেননি ওকবার বন্ধু বান্ধব হলো আবু জেহেলা ওর বন্ধু বান্ধব হলো উবাই ইবনে খালাব যারা সিল মারার জাহার নামি এরা হলো ওর দোস্ত ওর মহাব্বতের লোক ওকবার বন্ধু হলো ওই সিলমারা মারার জাহান নামি উবাই ইবনে খালাফ খেয়াল করে শুনে নিন যার তার সাথে মোহাব্বত রাখা ভালো না যার তার সাথে পীড়িত রাখা ভালো না ভালোবাসা বুঝে শুনে করতে হয় ওকবারও ভালোবাসার মানুষ আছে কিন্তু সে যাদের সাথে ভালোবাসা করেছে এরা সবাই জাহান্নামি তার বন্ধুরা সকালবেলায় তার বাড়িতে এসেছে এসে বলতেছে বন্ধু তুমি নাকি কালেমা পরে মুসলমান হয়ে গেছ কামটা ভালো করো নাই তার মানে বুঝাইতে চায় যে মদ কিনলেও দুই বোতল কিনি এক বোতল তোরে দেই এক বোতল আমি খাই চান্দাবাজি করলে বাঘ করে অর্ধেক তোর বাড়িতে দিয়ে আসি অর্ধেক আমি নি এত খাতির তোর লগে আমার লগে কিন্তু মুসলমান হইলি দোস্ত আমাকে একটু জিগাইলি না হঠাৎ করে কালেমা করে মুসলমান হয়ে গেলি কাজটা কিন্তু ভালো করো নাই বন্ধুর সাথে সুন্দর ব্যবহার করো নাই উবাই ইবনে খালাব যে কথা বলতেছে উবাই ইবনে খালাফের একটা পরিচয় নেন উবাই ইবনে খালাফ হলো উমাইয়া ইবনে খালাফের আপন ভাই আর উমাইয়া ইবনে খালাফ হলো হজরত বেলালের মনিব বেলাল যার কৃতদাস ছিলেন এই উমাইয়া ইবনে খালাফ উমাইয়া ইবনে খালাফের বিরুদ্ধে কোরআন শরীফে আয়াত নাজিল হয়েছে এমন জাহান্নামি এই উমাইয়া ইবনে খালাফের আপন ভাই হইল উবাই ইবনে খালাফ উমাইয়া ইবনে খালাফ কিন্তু বহুত বড় এক জালেমের নাম পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ জুলুম যারা করেছে তাদের মধ্যে একজন উমাইয়া যে হজরত বেলাল কালেমা পড়েছে এ কারণে হজরত বেলালকে নাকে রশি দিয়ে বাচ্চাদের হাতে ছেড়ে দিছে শুধু তাই করে নাই উলঙ্গ কইরা হজরত বেলালের পোশাক খুইলা হাত পাও গুলো বাইন্দা উত্তপ্ত মরুভূমির উপরে পাথর চাপা দিয়ে ফেলায় রাখছে শুধু তাই করে নাই হজরত বেলালের জিব্বা টান দিয়া বাইর করিয়া জিব্বার মধ্যে জোর করে প্যারাক ঢুকাইয়া দিছে যেন হজরত বিলাল জিকির না করতে পারে কত বড় একটা জাহান্নামি সর্দার জাহান্নামি লিডার হইল উমাইয়া ইবনে খলাফ আর ওই উমাইয়া ইবনে খলাফের আপন ভাই হইল ওবাই ইবনে খলাফ উবাই ইবনে খালাফ হলো উমাইয়া ইবনে খালাফের আপন ভাই এই উবাই ইবনে খালাফ আইসা বলতেছে উকবা কিরে তুই নাকি মোহাম্মদ রে দাওয়াত দেওয়া খাওয়াস তুই নাকি আবার কালেমা পরে মুসলমান হয়ে গেছ কামটা ভালো করস নাই বন্ধুদের সাথে সমাজ রক্ষা করে চলস না কালকের থেকে আমাদের মজলিসে আর তুই যাবি না তোর মন্ত্রিত্ব বদবাদ করে দিলাম আমাদের সাথে উঠা বসা আর করবি না সে তার নেতৃত্ব তার বন্ধুত্বকে এত মোহাব্বত করে বন্ধুত্বটা ঠিক রাখার জন্য ওই সময় সে কেমন কথা বলল জানেন সে বলতেছে এই এই উবাই কে বলেছে রে আমি মুসলমান হয়েছি লাত উজ্জার কসম করে আমি বলতেছি আমি মুসলমান হই নাই লাত উজ্জার কসম আমি মুসলমান হই নাই কয় তুই যে কালেমা পড়েছস ও তখন বলতেছে লাত উজ্জার কসম আমি ইমানের কালেমা পড়ি নাই বিশ্বাসের কালেমা পড়ি নাই কয় তাহলে কিসের কালেমা পড়েছ লাত উজ্জার কসম আমি ওটা কৌশলের কালেমা পড়েছি রাজনীতির কালেমা পড়েছি পলিটিক্সের কালেমা পড়েছি স্বার্থের কালেমা পড়েছি লা কসম বিশ্বাসের কালেমা আমি উচ্চারণ করি না কি স্বার্থ তোর কয় আমার নেতৃত্ব হেফাজতের স্বার্থ আমি যদি কালেমা না পড়ি তাহলে দেখ বইরা খানা বাকাইছি মোহাম্মদ সাথীদের নিয়ে উঠা চলে আসলে আমার ইজ্জত থাকে আমার এই ইজ্জতটা হেফাজত করার লেগে তাৎক্ষণিকভাবে আমি কালেমা পড়েছি আসলে ওইটা আমি বিশ্বাস আর ইমানের সাথে মোহাব্বত নিয়ে কালেমাটা পড়ি নাই কোরআন শরীফের আইন আল্লাহর কোরআনের একটা আইন শোনেন আল্লাহর কোরআনের আইন হইল আলে ইবরাতুলি সাবাব কোরআন শরীফে ঘটনা বর্ণনা হবে একটা কিন্তু আসামি হবে কোটি কোটি কোটি কোটি একই দাগের আসামি ঘটনা আছে একজনের নামে এমন অপরাধ যারা যারা কেমন পর্যন্ত করবে সব এক শিকলে বান্দা অবস্থায় জাহান নামের গেতে দাঁড়াবে ঠিক কিনা জরে বলেন অপরাধ কিন্তু একটা উকবাস যেমন রাজনৈতিক কালেমা পড়েছে যুবক ভাইরা শোনো কেয়ামত পর্যন্ত অনেকে রাজনীতির কালেমা পড়বে কেয়ামত পর্যন্ত অনেকে রাজনীতির টুপি মাথায় দিবে কেয়ামত পর্যন্ত অনেকে রাজনীতির পাঞ্জাবি গায়ে দিবে কেয়ামত পর্যন্ত অনেকে রাজনীতির কোরআন হাতে নিবে কেয়ামত পর্যন্ত অনেকে রাজনীতি করার জন্য মসজিদে যাবে কেয়ামত পর্যন্ত অনেকে রাজনীতি করার জন্য হাজ্জে বাইতুল্লাহ করবে স্বার্থ উদ্ধারের জন্য উমরা করবে সাদাকা খায়রাত করবে স্বার্থ উদ্ধারের জন্য দান সাদাকা করবে এগুলো সব জাহান নামে যাওয়ার কারণ হবে এই এবাদত দিয়ে জান্নাত পাওয়া যাবে না ঠিক কিনা ধরে আওয়াজ দিয়ে আমার বুঝছেন বুঝা ঠিক কইছেন না না বুঝা এ বলতেছে কি সে বলতেছে দেখো আমি যে কালেমাটা পড়েছি ওটা আমার ইজ্জত হেফাজতের কালেমা পড়েছি আমি যদি কালেমা না পড়ি তাইলে মোহাম্মদ উঠা চলে গেলে আমার নেতাগিরি থাহে সব না চলে যায় এ কারণে আমার নেতৃত্ব হেফাজতের জন্য আমি কৌশলে কালেমাটা পড়ছি ইমান আর বিশ্বাস নিয়ে কালেমাটা পড়িনি নাওজবিল্লা জোরে পড়েন আওয়াজ করে জোরে পড়েন জোরে পড়েন নাওজবিল্লা বিশ্বাসের কালেমা পড়িনি এই ওবাই ইবনে খালাব তখন তাকে একটা কুবুদ্ধি দিতেছে ওবাই ইবনে খালাব তখন বলে এই ওকবা তুমি যদি রাজনীতির কালেমায় পড়ে থাকো তুমি যদি স্বার্থের কালেমায় পড়ে থাকো তাহলে এর একটা প্রমাণ তুমি আজকে দিবা কেমনে দিব তুমি যদি স্বার্থের কালেমা পড়ে থাকো ওবাই ইবনে খালাব বলতেছে তাহলে যেই মুখ দিয়ে কালেমা পড়ছো এই মুখ দিয়ে না মোহাম্মদের সারাত আর নবুয়াতের সাক্ষ্য দিয়েছ তাহলে এই মুখ দিয়া যে মুখ দিয়া তুমি মোহাম্মদুর রসুল্লাহর কালেমার সাক্ষী দিয়েছ এই মুখ দিয়ে একটু তুমি তাইলে থুথু বাইর করে মোহাম্মদের চেহারার সামনে যায় ফেলাইবা নাওজুবিল্লা জোরে বলেন আরো জোরে আওয়াজ করে বলেন তুমি যেই মুখ দিয়া কালেমা পড়েছ ওই মুখ দিয়া থুথু বাইর করে মোহাম্মদের চেহারার সামনে ফেলাইবা তাহলে বুঝবো তুমি মুনাফিকের কালেমা পড়েছ বুঝবো তুমি স্বার্থের কালেমা পড়েছ আর যদি তুমি মোহাম্মদের মুখের সামনে থুতু না ফলাইতে পারো তাহলে আমরা বুঝা নেব তুমি আবু বকারের মতো কালেমা পড়েছ আমরা বুঝা নেব তুমি ওমরের মতো কালেমা পড়েছ ওসমান আলীর মতো প্রেমের কালেমা পড়েছ যদি প্রেমের কালেমা ইমানের কালেমা না পড়ে থাকো তাহলে এই মুখ দিয়ে থুতু বাইর করে মোহাম্মদ রিক মারতে পারবানি কত বড় জালেম আল্লাহর নবীরে থুতু মারতে কয় আর ওই কত বড় জালেম কালেমা পড়ার পরে আবার কত বড় নাদান আর কম বক্ত কপাল পোড়া হইলে আল্লাহর নবীর আবার থুতু মারতে ও শয়তানটাও রাজি হয় নাও দেবে কার মুখের সামনে থুতু ফেলাইবার চায় যার মুখ তাকায় দেখলে জান্নাত খুলে যায় কার দিকে থুতু মারবার যায় যারে মোহাব্বত করলে পরে আল্লাহ রাজি হয়ে যায় যিনি রাজি হইলে পরে জান্নাত খুলে যায় যার নাম লইলে এবাদত হয়ে যায় যার চেহারা দেখলে পেটের ক্ষুধার জ্বালা মিটে যায় সোহান আল্লাহ জোরে ক্ষুধার্থ সাহাবি যা আল্লাহর নবীর চেহারা তাকায় তাকায় দেখেছি চেহারা দেখার পরে তাকে বলেছে কিনে খানা খাইবা না খানা খাইবা না ওই খোদা নাই আল্লাহর কসম সরকারে তো আলমের চেহারা দেখা খোদা সব মুইসা গেছে গা যার উপরে মোহাব্বত প্রকাশ করলে আল্লাহ রাজি হয়ে যায় যার সাথে দুশ্মনী করলে আল্লাহ নারাজ হয়ে যায় ও কত বড় জালেম কালেমা পড়ার পরে আবার থুতু মারার লেগা আবার রাজি হয়ে যায় ওকবা জালেমি গতকালকে কিন্তু কালেমা পড়ে মুসলমান হয়েছে আজকে দুষ্ট বন্ধুর দুষ্ট বুদ্ধি শুই না সে তার বন্ধুদেরকে সাথে নিয়ে রওনা দিল এ চলো চলো যাই মোহাম্মদের মুখে থুতু মেরাই সকলকে নিয়ে সদল বলে রওনা দিছে আল্লাহর নবী তখন দারুন নাদুয়াতে আছে আল্লাহর নবীর সামনে চলে গেছে আল্লাহর নবী তারে দেখে মনে মনে ভাবছেন মনে হয় মুসলমান হওয়ার জন্য এসেছে কালকে একা মুসলমান হয়েছে আজকে মনে হয় দল ধরে ইসলামে ঢুকবে আল্লাহ নবী তার নিজের সাহাবির ইজ্জতে দাঁড়ায় গেছে আল্লাহ নবী চেহারা আগায় আগায় কথা বলতেছে আল্লাহ নবী তারে ইস্তেকবাল জানাইছে আল্লাহর নবী তো মোহাব্বত নিয়া মুখ আগায় আগায় কথা বলতেছে কিন্তু ও তো মোহাব্বত নিয়ে আসে নাই ও দুশ্মনী নিয়ে আসছে আল্লাহ নবী মুখ আগায় কথা বলতেছে আর ও দুশ্মনী নিয়া থুথো বাইর করে আল্লাহর নবীর চেহারার সামনে ফেলাইয়া দিছে আল্লাহর নবীর কলজাটা ভাঙ্গিয়া টুকরা টুকরা হয়ে গেছে এ কি করলি গতকালকেই না কালেমা পড়া জান্নাতের মালিকানা লইলি আজকে থুতু মাইরা জান্নাত হারাইলি আল্লাহর নবীর কলজা ভাঙা টুকরা টুকরা হয়ে গেছে আল্লাহর নবীর চোখ দিয়ে বেদনার চোখের পানি বের হয়ে গেছে আল্লাহর নবী কান্না আরম্ভ করেছে সরকারে তো আলমের চোখের পানি গড়ায় পড়তেছে ঠিক ওই সময় হজরত জিব্রাইল কোরআন শরীফের আয়াত নিয়ে আল্লাহর নবীর কাছে আগমন করেছে আল্লাহর নবীর সামনে থুতু পালাইছে আল্লাহ নারাজ হইছে আল্লাহ তালা হজরত জিব্রাইল রে দিয়ে কোরআনের আয়াত জমিনে পাঠাইয়া দিছে ওই আয়াতগুলো যেগুলো আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সোরায় কানের এই আয়াতগুলো নিয়ে হজরত জিব্রাইল আগমন করেছে আয়সা আল্লাহর ঘোষণা শুনাইতেছে আল্লাহ তালা তার বন্ধুকে বলতেছে বন্ধু চোখের পানি মুছা ফেলান আপনার চেহারার সামনে থুতু মারছে আপনার ক্ষতি করে নাই ও নিজের ক্ষতি নিজে করেছে বন্ধু গো আমি কোরআনের আয়াত দিল করে ওয়াদা করতেছি এ জালেমকে হাসরের ময়দানে আমি দাঁড় করাবো হাসরের ময়দানে সে যখন আমার দরবারে দাঁড়াবে স্মরণ করুন আপনি ওই দিনের কথা সোরায় ফুরকানের আয়াত নাজিল হয়ে গেছে يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتا يا ويلتا ليتني لم اتخذ فلانا خليلا আল্লাহ কোরআনের আয়াতে কয় বন্ধু এ জালেমটা বিচারের দিন দাঁড়াবে আপনি স্মরণ করেন বিচারের দিবসের কথা যেদিন আমি বিচারক হয়ে বসব সকলকে আসামি বানায় আমি দাঁড় করাবো এ জালেম ওই দিন আমার আদালতে দাঁড়াবে কেমন অবস্থায় দাঁড়াবে বন্ধু শোনেন যেই মুখ দিয়া আপনাকে থুথু মেরেছি আপনার সামনে থুথু ফেলেছি ওই মুখ দিয়া ইয়া আব্দুজ আলিম আলা নিজের দুনো হাতের গোস্ত দাঁত দিয়া ছিঁড়া ছিঁড়া সে খাবে নিজের দাঁত দিয়া নিজের দু হাতের গোস্ত ছিঁড়া ছিঁড়া খাইতে থাকবে আর সে আফসোস করে করে চিৎকার করে করে বলতে থাকবে হায় আমার ধ্বংস রে আমি এটা কি করলাম দুনিয়ার হায়াতে মোহাম্মদুর রসুল্লাহর বন্ধুত্ব বন্ধু বানাইলাম না আমি এটা কি করলাম দুনিয়ার হায়াতে আমি আল্লাহ নবীর সাথে বন্ধুত্ব নষ্ট করে ফেলাইলাম দুনিয়ার হায়াতে আমি একটা জালেম রে বন্ধু বানাইলাম একটা জালেমকে অগ্রাধিকার দিলাম আহ ওই জালেমকে যদি আমি বন্ধু না বানাইতাম সে বলতে থাকবে আমি যদি উবাই ইবনে খলাফরে বন্ধু না বানাইতাম আমি যদি মোহাম্মদুর রসুল্লাহকে বন্ধু বানাইতাম আমি যদি কালেমার উপরে অটল থাকতাম তাহলে আজকে আদাত সূর্যের নিচে দাঁড়ায়ও আমার চিন্তা ছিল না আমি আল্লাহ নবীর হাত ধরে জান্নাতে যেতে পারতাম সোহান আল্লাহ জরে বলেন আল্লাহ নবী আমাকে সাফাত করতেন আল্লাহর নবী আমার হাউজে কাউসার পান করাইতেন হায় কি করলাম আল্লাহর নবীর সাথে বন্ধুত্ব নষ্ট করিয়া একটা কাফের লোকে খাতির ঠিক রাখলাম হায় রে দুনিয়ায় যদি আমি দুষ্ট লোকের সাথে খাতির না রাখতাম তাইলে আমি কোরআনের উপরে অটল থাকতে পারতাম সে বলতে থাকবে হাসরের ময়দানে লাকদ আদল্লানি আনি জিক্রি বাদাই জানি এ হাসরের ময়দানের লোকেরা শোনো আমার ঘরে কোরআন চলে গেছিল আমার ঘরে রসুল চলে গেছিল কিন্তু দুষ্ট লোকের সাথে খাতির রেখা আমার কোরআন আমি ছেড়ে দিছি আল্লাহর কোরআন আমি ছেড়ে দিছি রসুলের বন্ধুত্ব আমি দুষ্ট লোকের কারণে নষ্ট করে ফেলেছি আল্লাহ আমাদেরকে বলতেছে ওকানা শৈতানুল ইনসানি খজুলা শয়তান খালি কিন্তু কাপ এই ওকবার ক্ষতি করে নাই শয়তান শুধু ওকবারে কালেমার থেকে দূরে সরায় নাই এই শয়তান কিন্তু প্রত্যেকটা মানুষের দুশ্মন মানুষের মর্যাদা তার উপরে উঠাইছে লেগে শয়তান মানুষের উপরে খেপা শয়তান কিন্তু মানুষদেরকে এইভাবে কালেমার থেকে দূরে সরাইতে থাকবে আল্লাহ তালা আমাদেরকে ঘটনা বর্ণনা করে বুঝাইতেছি এ আমার বান্দারা যেমন করে দুষ্ট লোকের সাথে খাতির রাখতে যায় কালেমা হারায়া ফেলাইছি কোরআন হারায়া ফেলাইছি তোমরাও কিন্তু মুসলমানের ঘরে জন্ম হওয়ার পরে বাপ মুসলমান পাইলা মা মুসলমান পাইলা কত বড় নিয়ামত দাদা মুসলমান পাইলা দাদি মুসলমান পাইলা কত বড় নিয়ামত দাদার হাত ধরে মসজিদে গেলা কত বড় নিয়ামত পিতার পাশে দাঁড়ায় দাঁড়ায় জুমান নামাজ পড়লা কত বড় নিয়ামত ইসলাম ঘরে পাইছ জন্মসূত্রে ইসলাম পাইছ আল্লাহ তারা বলতেছে এ নানাই মুসলমান পাইছ নানি মুসলমান পাইছ দুষ্ট লোকের সাথে খাতির রাখবার যায় কিন্তু মুসলমানিত্ব হারায় ফেলায়ও না তার মানে মুসলমানের ঘরে জন্ম হওয়ার পরেও যদি কারোর সম্পর্ক খ্রিস্টানের সাথে থাকে তাহলে এই খ্রিস্টান তারে খ্রিস্টান বানায় ফেলাবে যদি ইহুদি নাসারার সাথে থাকে তাহলে ইহুদি নাসারা ইয়াহুদ নাসারা বানায় ফেলাবে যদি হিন্দুর লোকে খাতির থাকে তাহলে হিন্দু বানায় ফেলাবে যদি বেদাতির লোকে খাতির থাকে তাহলে বেদাতি বানায় ফেলাবে যদি মুশ্রিকের সাথে খাতির থাকে তাহলে বন্ধুত্বের কারণে শিরিক করায় ফেলবে এজন্য আল্লাহ কয় আয় আমার বান্দারা কোরআনের উসুল অপরাধ কিন্তু আমরাও যদি এরকম করি উকবা যেমন হাত দিয়া দাঁত দিয়া নিজের হাতের গোস্ত ছিড়বি বহু মানুষ এরকম নিজের হাতে হাত কাটবে হাতের গোস্ত খাবে আর তারা বলবে আহ কিল্লে গেরে মোল্লারে বন্ধু বানাইছিলাম না কিল্লে গেরে তবলি গলাডারে দুশ্মন বানাইছিলাম কিল্লে গেরে হকানি পীর বুজুর করে গালি দিছিলাম কিল্লে গেরে কোরআনওয়ালারে বন্ধু বানাইলাম না কিল্লে গেরে শয়তানদারে বন্ধু বানাইছিলাম কিল্লে গেরে এ খবির যে সেন্দালয় তারে পীর মানছিলাম কিনলে ওই শয়তান যার মুখ দিয়া সিগারেটের দুর্গন্ধ সব সময় থাকে তার দরবারে নিয়ে গরু দিছিলাম ছাগল দিছিলাম কিনলে গেলে এমন খারাপ লোকের লোকে খাতির রাখছিলাম হাসরের ময়দানে বলতে থাকবে এই খাতিরটা যদি আমি একটা দুষ্ট লোকের সাথে না রেখা আমি যদি একটা ভালো মানুষের সাথে খাতির রাখতাম তাহলে আজকে সম্পর্কের কারণে এই খাতিরের কারণে মালিকের জান্নাতে সোজা ভালো মানুষদের সাথে চলে যেতে পারতাম আল্লাহর নবী বলেন আলমার আব্বা মোহাব্বতের কারণে হাসরের বিচার ওই রকম হবে যার ভালো লোকের সাথে মোহাব্বত আছে ও ভালো লোকের সাথে জান্নাতে যাবে খারাপ লোকের সাথে পিরিত করছে খারাপ লোকদের সাথে জাহান্নামে আগুনে যাবে অনেক যুবক ভাইরা আসবার দিয়ে দাঁড়ায় গেছেন আলহামদুলিল্লাহ যুবকদেরকে একটা এলেম শিখাই একটা জ্ঞান শিখাই আল্লাহ পাকের মেহরবানিতে তুমি যদি ডক্টরের ডিগ্রিও নাও তাহলে এই কথা যেটা এখন বলতেছি এইটা তুমি কোন বইতে তুমি তালাশ করে পাইতে না এইটা শিখতে হইলে তোমাকে কোনো মৌলবীর কাছেই যেতে হবে একটা এলেম নাও দুইটা জিনিস একটা জিনিসের নাম হলো হৃদ্যতা মোহাব্বত ভালোবাসা মোহাব্বত একটা জিনিস আর একটা হলো মানবতা দুইটা শব্দই আলাদা একটা হলো মানবতা আর একটা হলো হৃদ্যতা কলজা হৃদ্যতা আর একটা মানবতা উপরে মানবতা মানবতাটা অঙ্গের অঙ্গের উপরে থাকে অঙ্গের মাধ্যমে আদায় হয় আর হৃদ্যতা কলজা দিয়ে আদায় হয় শব্দের ব্যবধান শোনো মানবতা হাত দিয়ে আদায় করন যায় হৃদ্যতা হাত দিয়ে আদায় করন যায় না এটা কলজা দিয়ে আদায় করে যার হাত নাই হেও আদায় করে যার চোখ নাই সে আদায় করে যার মুখ নাই সে আদায় করতে থাকে বুবা সন্তানও কলিজার হৃদ্যতা প্রকাশ করতে থাকে ঠিক না হ্যাঁ কথা কন নাকি ঠিক না এটা কলিজার জিনিস অঙ্গ দিয়ে আদায় করা যায় না আর অঙ্গের জিনিস কলিজা দিয়ে আদায় করা যায় না এটা আলাদা জিনিস ওটা আলাদা জিনিস হৃদ্যতা আর হ্যাঁ আর মানবতা আর হ্যাঁ মোহাব্বত আলাদা জিনিস আর হৃদ্যতা মোহাব্বত আলাদা জিনিস আর ইনসানিয়ত মানবতা আলাদা জিনিস এটা একটা মাস আলা সবার সাথে মানবতা প্রকাশ করা এবাদত অঙ্গের মানবতা সকলের সাথে দেখানো এবাদত হাত্তাকে এটা কাফের সাথেও দেখানো এবাদত খ্রিস্টানের সাথেও দেখানো এবাদত খ্রিস্টান দেখেছো তার সাথেও মানবতা দেখাইবা খ্রিস্টানদের খানা খাওয়াইবা খ্রিস্টানদের ভালো আচরণ করবা নিজে উঠা চেয়ার বসার জন্য তারে দিবা এই মানবতা ইজ্জত করলা এটা মানবতা দেখাইলা তোমার মানবতা দেখে হয়তো হইতেও পারে সে কালেম বেড়ে মুসলমান হয়ে যাবে এটা তো মানবতা আর একটা হলো মানবতা কিন্তু আলাদা জিনিস আর মোহাব্বতটা আলাদা জিনিস মোহাব্বতের হাকিকত হৃদ্যতার হাকিকত হৃদ্যতার অপর নাম হল ইমান মোহাব্বতের অপর নাম হলো ইমান মোহাব্বতের অপর নাম কি বললাম আক্ষরে থাকে জোরে সবাই মিলে বলেন মোহাব্বতের অপর নাম মোহাব্বতের অপর নাম হল ইমান আর হৃদ্যতার অপর নাম ইমান আর মানবতার অপর নাম এবাদত মানবতাটাই এটা একটা এবাদত এটা যেথায় হোক যার সাথে হোক এটা এবাদত এটা যদি কুকুরের সাথে হয় তাও এবাদত এ কারণেই বুখারি শরীফের হাদিস কুকুর রে পানি খাওয়াইছে এর লেগে আল্লাহ তালা জেনার গুনা মাফ করে জান্নাতের দরজা খুলে দিচ্ছে মানবতা কোন বুজুর্গে মাসির সাথে মানবতা দেখাইছে কলম ধরে রাখছে কলমের আগার কালি মাসি পান করতেছে আল্লাহ তালা এর উসিলায় তার জিন্দগির গুণা মাফ করে তারে জান্নাত দিয়ে দিচ্ছে কোন বুজুর্গ পিপিলিকার সাথে মানবতা দেখাইছে পিপিলিকার উপরে জুলুম করে নাই এর লেগে আল্লাহ তালা তারে মাফ করে দিছে এটা মানবতা এই জন্য বুখারির হাদিস কুকুররে পানি খাওয়াও জান্নাত পাওয়া যায় হাদিস আবার সহি হাদিস কুকুর ঘরে থাকলে পরে রহমতের ফিরিস্তা থাকে না তার মানে কুকুরের খেদমত করা যায় কুকুর রে মোহাব্বত করা যায় যেটাকে ঘরে রাখা যায় না ওটারে কলি যায় রাখা যায় হ্যাঁ কথা কন নাকি এটারে কলি যায় রাখা যায় লাল চামড়ার গোষ্ঠীরা কি করে কুকুরের সাথে তাদের মোহাব্বত লাল চামড়ার মেয়েগুলা পুরুষ কুকুররে বন্ধু বানায় আর লাল চামড়ার পুরুষগুলা মহিলা কুত্তিরে বন্ধু বানায় পুরুষটায় কুত্তি কলে ঘুরে হ্যাঁ, মহিলাটাই কুত্তা কান্দে করে কোলে লয়ে ঘুরে ব্যারেজি ব্যাগ আছে কুত্তাও একটা আছে এই লাল চামড়াওয়ালাদের কালচার যাদের ভিতরে খুব বেশি হয়ে গেছে ওই সকল ইউনিভার্সিটির ছাত্রীরা পর্যন্ত কুকুর গাড়িতে লয়া কলেজে যায় এটা নাকি ভদ্রতা এটা ভদ্রতা কবরে যাই না এটার নাম ভদ্রতা কুকুর গাড়িতে নিয়ে কলেজে যায় এর বন্ধু কুকুর বহির বিশ্বের কোন কোন খ্রিস্টান এরকম করেছে যে কুকুরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে মানে কুকুরেই স্বামী বানাইছে মানুষ স্বামী তার পুষে না কুকুররা স্বামী বানায় ফেলছে কুকুর তার স্বামী কুকুরের সাথে যৌনাচার করা এটাই তার স্বামী স্ত্রীর বন্ধন বানায় নিছে কিন্তু কুকুর কুকুর তো না পাক এটা ঘরে থাকলে পরে রহমতের ফিরিস্তা ঢুকে না কিন্তু আবার কুকুররে পানি খাওয়ায় জান্নাত পায় গুনামাপ হয়ে যায় কুকুররে ঘরে রাখা যায় না কুকুর ঘরে থাকলে রহমতের ফিরিস্তা ঢুকে না ঠিক রকম মানবতা তো সবার সাথে দেখানো যায় কাফের মুর্শিকের সাথেও মানবতা দেখানো যায় হিন্দু খ্রিস্টানের সাথেও মানবতা দেখানো যায় সকল মানুষের সাথে মানবতা দেখানো যায় সকলের দোস্ত বানানো যায় না সকলের বন্ধু বানানো যায় না যার বন্ধুত্ব খ্রিস্টানের সাথে হয় ও খ্রিস্টান হয়ে যায় যার বন্ধুত্ব কলজার সম্পর্ক হিন্দুর সাথে হয় হিন্দু হয়ে যায় যার বন্ধুত্ব বেদাতির সাথে হয় ও বেদাতি হয়ে যায় যার বন্ধুত্ব গাঞ্জা গাঞ্জাখোরের সাথে হয় ও গাঞ্জা খাওয়া শিখা যায় যার বন্ধুত্ব মদারোর সাথে হয় মদ খাওয়া শিখা যায় যার বন্ধুত্ব জুয়ারির সাথে হয় জুয়া খেলা শিখা যায় যার বন্ধুত্ব পাপাচার গিবত শেখায়তকারীদের সাথে হয় মৃত্যুকের সাথে হয় মিথ্যা কথা শিখে যায় যা আল্লাহর নবী হাদিস বলতেছে قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم المرء على دين خليله المرء على دين خليله আল্লাহর নবী কয় বন্ধুত্বের কারণে কিন্তু তবিয়ত গঠন হয় তোমার বন্ধুত্ব যেমন হবে তোমার তবিয়তটা কিন্তু ওইরকম হবে তোমার বন্ধুত্ব খারাপ লোকের সাথে হইলে তোমার তবিয়ত খারাপ হবে আর তোমার বন্ধুত্ব জাকেরের সাথে হইলে তোমার মুখ দিয়ে জিকির বাইরে হবে তোমার বন্ধুত্ব নামাজির সাথে হইলে তোমার নামাজ পড়তে মন চাইবে ঠিক কিনা জোরে বলেন তোমার বন্ধুত্ব চিল্লা সালওয়ালাদের সাথে হইলে তোমার তবলিকে যাইতে মন চাইবে আর তোমার বন্ধুত্ব যদি কলকির সাথে হয় তাহলে তোমার মেলায় যেতে মন চাইবে কলকি খেতে যার তার সাথে বন্ধুত্ব করো না বুঝেননি বুঝে আসেনি কথা কতটুকুন বুঝে আসে পুরা না অর্ধেক অর্ধেক আল্লাহ পুরা বুঝার তো দান করেন আপনারা জোরে আওয়াজ করে চিল্লায় বলেন আমি আরো যারা বলেন আমি আল্লাহ করেন তাইলে আমি একটা কথা বললাম মোহাম্মত এর হাকিকত ইমান সাবধান মানবতা সবার সাথে দেখাইবা আস্তিক নাস্তিক বেঈমান কাপের মুশ্রিকদের সাথে পীড়িত রাখবা না মিয়া সে যেই হোক ঠিক কিনা যারা বলেন সে যেই হোক তার সাথে বন্ধুত্ব রাখবা না তার সাথে খাতির রাখবা তো মূর্তাত বানায় তোমার কবরে নিবে বেইমানের সাথে খাতির রাখবা বেইমান তোমারে বেইমান বানায় কবরে নিবে জন্য আল্লাহর কোরআনে আল্লাহ বলে অকানা শৈতানুলিল ইনসানি খদুলা রে আমার বন্ধারা শোন উকবা যেমন দুষ্ট লোকের সাথে খাতির হইয়া ও যেমন কালেমা হারায় ফেলাইছে মুসলমানের ঘরে জন্ম নিয়ে কিন্তু কালেমা হারায় ফেলবি মুসলমানের ঘরে জন্ম নিছে কিন্তু টুবি দেখবার পারে না মুসলমানের ঘরে জন্ম নিছে মোল্লা দেখবার পারে না জানাজা ছাড়া সে কবরে যাইতে পারবো না মোল্লা দেখতে পারে না মুসলমানের ঘরে জন্ম নিছে কোরআন পড়া দেখতে পারে না আছে না এরকম জোরে আওয়াজ দিয়ে বলেন না কেন আছে আচ্ছা। মুসলমানের ঘরে জন্ম নিচ্ছে দাড়িওয়ালা মানুষ দেখতে পারে না কাউরে দাড়িওয়ালা দেখলে দাড়িওয়ালা নাম নিয়ে গালি দিয়ে দেয় কপাল পোড়া কবরে যাইতি না নাকি কপাল পোড়া কবরে যাবি না আল্লাহর আজাব তোর জন্য অপেক্ষা করতেছি মুসলমানের ঘরে জন্ম নিয়ে দাড়ি টুকরে গাল দাও সন্ন্যতরে গাল দাও কোরআনকে গালি দাও কাফির মুর্শিদদের একটা নীল নকশাও এটা এ টুপিওয়ালা দিয়ে আকাম করানি কাপের মুশিকরা টুপিওয়ালা পাগড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা দিয়ে আকাম করায় বোমা বানায় এগুলো ওই খ্রিস্টানদের এজেন্ট লাল চামড়াদের এজেন্ট এগুলো ওই ইংরেজদের এজেন্ট যারা এ ভারতকে খান খান করেছে হিন্দুস্তান মুসলমানদেরকে কষ্ট দিয়েছে তাদের এজেন্ট ওরা ঠিক কিনা যারা আবার টুপি মাথায় দিয়ে আকাম করানি টুপি মাথায় দিয়ে আকাম করায় আকাম করা ওইটা পোস্টারে দিয়ে বলে এই কলেজের ছেলেরা দেখেছো দেখেছো মৌলবী বোমা বানাইছে এবার যেই যুবক ছেলেটা দেখলো পত্রিকায় যে মোল্লায় বোমা বানাইছে ও কি আর মোল্লারে ভালো ও মৌলবী দেখলে গাল দিবে আমাদের অবস্থা হলো নেককারের সাথে বন্ধুত্ব রাখবো আগে পিছিয়ে নেককার দেখলে তো গাইলা একটা গালি দেওয়ার সাথে সাথে কিন্তু ইমান দুর্বল হয়ে যায় যারা নেক বন্ধুত্ব নষ্ট করতেছে অসৎ বন্ধুত্ব যারা ধরে রাখতেছে আল্লাহর কোরআন সাক্ষী হাসরের ময়দানে কিন্তু তাদের অবস্থা খারাপ হবে তারা নিজের হাত নিজে খাবে নিজের হাতের গোস্ত দাঁত দিয়ে নিজে চাবায়া চাবায় খাবে আর বলবে আহ কিল্লে গেলে আমি দুষ্ট লোকটার সাথে খাতির রাখছিলাম কিল্লে গেলে আমি নেক বন্ধুত্ব করি নাই আল্লাহর কোরআনের আয়াত আর আল্লাহ নবী বলতেছে বুঝা শুনে দোস্তি কইরু আল্লাহ নবী কয় বুঝা শুনে মোহাব্বত গইল মহাব্বতের কারণে খাসলত গঠন হবে দুষ্ট লোকের সাথে কলজার মহাব্বত তৈরি করলে তুমি দুষ্ট হয়ে যাবা আর ন্যাক মানুষের সাথে মহাব্বত করলে তুমি ন্যাক হয়ে যাবা যদি নামাজির সাথে মহাব্বত করো নামাজ পড়া শিখা পালাবা অপরাধীর সাথে মহাব্বত করবা অপরাধ করা অপরাধ হয়ে যাবা অপরাধী হয়ে যাবা তাই যার তার সাথে বন্ধুত্ব করবা না দিলের টান কলজার টান দোস্তি আর মোহাব্বত যেটা এটা যার তার সাথে তোমরা করবা না সাহাবিরা বলে ওগো আল্লাহ নবী আমরা তাহলে কার সাথে দোস্তি করব। আমরা কার সাথে মোহাব্বতের সম্পর্ক করব। সাহাবিরা বলে ওগো আল্লাহর নবী আমরা কার সাথে মোহাব্বতের সম্পর্ক করব। আল্লাহর নবী বললেন তিনটা গুণ যেখানে অর্জন হবে তিনটা গুণ যেথায় পাবা সেখানে মোহাব্বতের সম্পর্ক গড়বা ভালোবাসার বন্ধুত্ব গড়বা কয়টা গুণ জোরে বলেন আওয়াজ করে জোরে বলেন কয় গুণ তিন গুণ এক নাম্বার গুণ এক নাম্বার বিল্লা হিরু ইয়াতহু যার সাক্ষাৎ তোমাকে আল্লাহ স্মরণ করাবে তার সাথে মোহাব্বতের সম্পর্ক গড়বা যার সাক্ষাৎ তোমাকে আল্লাহ ইয়াদ করাইয়া দিবে যার চেহারা দেখলে তোমার মাওলা স্মরণ হবে আল্লাহ স্মরণ হবে আল্লাহ আকবার বলেন আওয়াজ করে জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহ আকবার এদেশের বহু বুজুর্গদের চেহারা দেখে আল্লাহ স্মরণ হয়েছে না সব বুজুর্গ দেখলে কি আল্লাহ স্মরণ হয় সব পীরের কাছে যায় কি নামাজ পড়া যায় সব পীরের কাছে যায় কি সন্ন্যতের উপরে চলা শেখা যায় এরা রসুলের নায়েব নয় এরা শয়তানের দালাল ঠিক আসতে কন কেমনি আবার জোরে কন ঠিক যাদের কাছে গেলে পরে নামাজ শিখে না এবাদত শিখে না এগর প্রেমে পড়ছা এমন জায়গায় পড়বা এমন জায়গায় যাবা যাদের চেহারা দেখলে মাওলা স্মরণ হয় আল্লাহ স্মরণ হয় যাদের কাছে গেলে নামাজ পড়া শিখা যায় যাদের কাছে গেলে কোরআন পড়া শিখা যায় তাদের সাথে মহাব্বতের তাহলুক করবা মহাব্বতটা যার তার সাথে গড়া যাবে না মোহাব্বত তাদেরই সাথে গড়া যাবে যাদের কাছে গেলে আল্লাহ স্মরণ হবে দুই নাম্বার যার কথা শুনলে এলেম বাড়বে তারে মোহাব্বত করতে হবে এলেম থাকলে না বাড়বো বেটা যার সাথে খাতিরটা লাগাইছো এলেম আসেনি সুরা ফাতেহা পড়তে পারে না এলেম কেমনে দিব তোমারে নিজেরই পাক না পাকি নাই তোমারে আবার পাক কেমনে বানাইব নিজের শরীয়তের ইলেম নাই তোমারে কি দান করবে কি দিবে তোমাকে যার কথা শুনলে তোমার এলেম বাড়বে তার সাথে মহাব্বতের সম্পর্ক গড়বা তিন নাম্বার কুম্বিল আখেরাতে আমালুহু যার আমল দেখলে আখেরাত স্মরণ হবে কবর হাসন স্মরণ হবে আজাব গজবের কথা স্মরণ হবে যার আমল দেখলে পরে হাসরের ময়দানের কথা স্মরণ হবে যার আমল দেখলে কবরের আজাবের ভয় দিনের ভিতরে আসবে এমন কোন মানুষ যদি তোমরা তালাশ করে পাও তা আল্লাহ নবী কয় এমন গুণ যাদের ভিতরে পাইবা তাগর সাথে বন্ধুত্ব করে রইবা এমন বন্ধুদের সাথে বন্ধুত্ব রাখলে এদের সাথে আল্লাহর জান্নাতে যাইবা সরকারে দোয়া আলম নবী বললেন তাইলে আমার আজকের আলোচনার এক নাম্বার অংশ যেটা ছিল সেটা হলো মানুষ সামাজিক জীব সালাম কালাম যে এটাও এবাদত সামাজিক জীব হওয়ার কারণে খানা খাওয়ানো এবাদত সামাজিক জীব হওয়ার কারণে ঠিক কিনা তাহলে মানুষ যার ভিতরে সামাজিকতা যত বেশি থাকবে সে তত বেশি আগায় যাবে দ্বিতীয় নাম্বার সামাজিকতা তো প্রকাশ করা যাবে সবার সাথে কিন্তু যার তার সাথে মোহাব্বত গড়া যাবে না খেদমত সকলের করা যাবে কুকুরেরও খেদমত করা যাবে কুকুরের মোহাব্বত করা যাবে না সামাজিকতা কাপের মুর্শিকের সাথেও ঠিক রেখে চলতে হবে কিন্তু কাপের রে মোহাব্বত করা যাবে না নাস্তিক বেঈমানকে মোহাব্বত করা যাবে না কাদিয়ানি গোষ্ঠীকে মোহাব্বত করা যাবে না ঠিক কিনা যারা বলেন যারা আল্লাহর দুশ্মন যারা রসুলের দুশ্মন যারা কোরআনের দুশ্মন যারা মুসলমান জাতির দুশ্মন এদের সাথে কলিজার সম্পর্ক রাখা যাবে না দ্বিতীয় নাম্বার কথা আমি যেটা আপনাদেরকে বুঝাইছি ইনসানিয়াত আলাদা এবাদত আর মোহাব্বত আলাদা এবাদত মোহাব্বতের হাকিকত ইমান এ কারণে আল্লাহ কোরআনে যত জায়গায় মোহাব্বতের কথা বলেছে নিজের কথা বলেছে আল্লাহ কয় বান্দা ইমানদার হলে সবচেয়ে বেশি মোহাব্বত থাকবে আমার সাথে আমানু আসাদ্দু হুব্বান লিল্লাহ আবার আল্লাহর নবী মোহাব্বতের কথা বলতে যা কয় সবচেয়ে বেশি মোহাব্বত সরকার আলমকে যে দিবে সে হলো কামেল ইমানদার আল্লাহ নবী কয় লাই মিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান্নাসি আজমাইন আল্লাহ নবী কয় সবচেয়ে বেশি ভালোবাসা আমি রসুল রে না দিলে পরে কামেল ইমানদার হওয়া যাবে না তাইলে আমার দ্বিতীয় আলোচনা গেল যে মোহাব্বতটা আল্লাহ আল্লাহর রসুলের জন্য করতে হবে দুনিয়ায় আর বাকিদের সাথে মানবতা দেখাইতে হবে দুষ্ট লোকের মহাব্বতে পড়া আল্লাহ আল্লাহর রসুল সাইরা দেওয়া ইমানদারের কাজ নয় এটা হলো কাফেরদের কাজ ঠিক কিনা জোরে বলেন সবাই মিলে আওয়াজ করে জোরে বলেন ঠিক না ঠিক জোরে বলেন কিছু ইমানদারের বিরুদ্ধে আল্লাহ নবী মামলা দিবে নওয়াজ জোরে বলেন সবাই মিলে আওয়াজ করে বলেন নাওজবিল্লা কিছু ইমানদারের বিরুদ্ধে আল্লাহর নবী দাঁড়াবে হাসরের ময়দানে আল্লাহ তাআলা নিজে কোরআনের আয়াতে বলতেছে হাসরের ময়দানে সরকার তো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় যাবে দাঁড়ায় বলবে আল্লাহ وقال الرسول يا ربي وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا আল্লাহ নবী বলবে ও আল্লাহ এরা কিন্তু আমার কম এরা কিন্তু মুসলমান ওর বাপে মুসলমান ওর দাদা মুসলমান ওর নানা মুসলমান এরা কিন্তু কুরাইশের লোক আমারই আত্মীয় স্বজন এরা কিন্তু ইমানদার ইমানদার তারপরেও ওদের বিরুদ্ধে আমি রসুল তোমার কাছে মামলা দিলাম আল্লাহর নবী নিজে মামলা দিবে আল্লাহর নবী বলবে আল্লাহ এরা কালেমাওয়ালা কিন্তু তাদের বিরুদ্ধে আমি তোমার কাছে মামলা দিলাম তুমি এদের বিচার করো আল্লাহ কি অপরাধ জানো আমি কবরে চলে আইছিলাম কিন্তু আমি যে কোরআন মজিদটা দিয়ে আইছিলাম আমার কোরআনটা ওরা ধৈরা রাখে নাই আমার রেখে আসা কোরআনকে তারা মাহজুরা তরক করে তারা চলাফেরা করেছে তাদের ব্যক্তি জীবনে কোরআন রাখে নাই তাদের পারিবারিক জীবনে কোরআন রাখে নাই তাদের সামাজিক জীবনে কোরআন কোরআন মানে নাই এ কারণে আমি রসুল আমার কৌমের লোকদের উপরে ক্ষিপ্ত যারা আমার কোরআনকে ছেড়ে দিল আমি রসুল তাদের ব্যাপারে তোমার কাছে বিচার দিলাম আল্লাহ তুমি এগের বিচার করো শুধু তাই নয় আল্লাহর কোরআন নিজে দাঁড়ায় যাবে আমরা মুসলমান আল্লাহ কালেমার বদলতে আমাদেরকে জান্নাত দিয়ে দিবে তো জান্নাতের দিকে যাইতে চাইলে কিছু মানুষের সামনে কোরআন বাধা হয়ে দাঁড়ায় যাবে আর বলবে এ বান্দা দাঁড়া দাঁড়া জান্নাতে যাইতে পারবি না দাঁড়ায় যা তোকে জান্নাতে যেতে দিব না কোরআন তার জান্নাতের রাস্তা আটকায় দিবে আটকায় দিয়া কোরআন তারা ধৈরা মালিকের আদালতে দাঁড় করাবে আর বলবে ও মালিক ইন্নাহাজা আবদুক ও মালিক এই যে আমি যারে ধৈরা তোমার সামনে দাঁড় করাইছি ইন্নাহাজা আবদুক এ বান্দাটা কিন্তু তোমার বান্দা কিন্তু ইত্তা খজানি মাহজুরা সে আমি কোরআনকে তরক করে চলাফেরা করেছে আমি কোরআনকে যে সে ছেড়ে দিয়েছে তাই ও মৌলা আমি তোমার কোরআন এটা তোমার বান্দা তুমি আমার আর তোমার বান্দার মাঝখানে আগে বিচার করো হাদিসের এবারত আল্লাহর নবী কয় কোরআন সেদিন বলবে তুমি আমি কোরআন আর তোমার বান্দার মাঝখানে আগে বিচার করো বিচার না করে তুমি তোমার বান্দারের জান্নাত দিতে পারবা আর আল্লাহ বলতেছি আল্লাহ নবীও দাঁড়াবে দাঁড়ায় বলবে আল্লাহ আমার এই মুসলমান কৌমের বিরুদ্ধে আমি তোমার কাছে নালিশ করলাম এরা কোরআন ছেড়ে দিয়েছি তাই এদের বিচার করো আমি তাদের উপরে নারাজ ও বন্ধু চিন্তা করে দেখছেন যার হাতের হাউজে কাউসার সারা জান্নাতে যাওয়া যাবে না ঠিক কিনা আল্লাহ নবীর হাতের হাউজে কাউসার ছাড়া জান্নাতে যাওয়া যাবে এ জোরে আওয়াজ জোরে আওয়াজ যাবে সাফাত ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে না যার সাফাত যার হাতের হাউজে কাউসার ছাড়া জান্নাত ভোগ করা যাবে না ওই পয়গম্বরই যদি বিরুদ্ধে দাঁড়ায় তাহলে অবস্থাটা কি হইতে পারে কাদের বিরুদ্ধে আল্লাহ দাঁড়াবে যারা কোরআন ছেড়ে দিয়েছে কোরআন ছাইরা দিল কারা ছাইরা দেওয়া গ্রুপ গুলার নাম শুনেন ইনকারুল কোরআন সরাহাতান যারা কোরআনকে সরাসরি অস্বীকার করেছে প্রকাশ্যে কোরআন অস্বীকারী যারা দেখবেন মুসলমানের ঘরে জন্ম কিন্তু কিছু কালেমাওয়ালা আছে এরা বলে কি এর হাফেজরা কোরআন মজিদ করে তো সাবের মন্ত্রের মতো শোনা যায় কোরআন শরীফে এমন অন্ত্রমন্ত্র বলে কোরআনকে অস্বীকার করে আল্লাহর কসম মুসলমানের ঘরে জন্ম হইলে কি হইব কোরআন রে এমন যারা অস্বীকার করে এরা জান্নাতে যেতে পারবে না আল্লাহর নবী তাদের বিরুদ্ধে মামলা দিবে জাহান নামে যাইতে হবে কালেমা ওলা হওয়ার পরেও ভাই যারা কোরআনকে অস্বীকার করবে তাদের বিরুদ্ধে কোরআন দাঁড়াবে তাদের বিরুদ্ধে আল্লাহর নবী দাঁড়াবে দ্বিতীয় নাম্বার গ্রুপ আল ইয়াতেরাজ আলা আহকামিল কোরআন যারা কোরআন মজিদের বর্ণিত হুকুম আহকামের উপরে মাতব্বরি করে ব্রেন দিয়া প্রশ্ন রাখবে যেইটা সংখ্যা এখন খুব বেশি আল্লাহর কোরআনে পর্দার বিধান আছে মাতব্বর নাস্তিকে পর্দার বিরুদ্ধে কথা কয় আল্লাহর কোরআনে কুরবানির কথা আছে আল্লাহ কয় রক্ত মাংস আমার কাছে আসে না নিয়োগ যায় নাস্তিক মানে পেপার পত্রিকায় লেখা দেয় কুরবানি দিয়ে অপচয় হয় আল্লাহর কোরআনে অধিকারের কথা আছে নাস্তিক মানে নারী আর পুরুষের অধিকার বর্ণনা করতে যায় আল্লাহরে দুর্বল বানায় ঠিক কিনা ধরে আওয়াজ দিয়ে বানাবে এরকম করতেছে না যারা কোরআন মজিদে বর্ণিত বিধান বিধানাবলী আল্লাহর কোরআনে যত বিধান বর্ণনা আছে এই সকল বিধানের উপরে যারা প্রশ্ন রাখবে এদের বিরুদ্ধে আল্লাহর দরবারে আল্লাহর নবী নিজে মামলা দিবে যে জাহান নামে দেওয়া যারা কোরআনের উপরে প্রশ্ন রাখবে তাই খুব সাবধান ফেতনার জমানা কিন্তু যুবক জয়ানির তালে পরে কোরআন বিরোধী শক্তির সাথে হই হই করো না কোরআন বিরোধীদের সাথে হাই হাই করো না তালি দিও না কোরআন বিরোধীদের সাথে তাল মিলাইও না কিন্তু তাল মিলাইলে কিন্তু মুসিবত হবে যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে আখেরি জমানার ফেতনা যারা আল্লাহর কোরআনের হুকুম আহকামের ব্যাপারে কথা বলবে তোমাদের কাছে তোমাদের ইমানদারি আমানত ও যুবক ভাইরা তোমরা কখনো কোরআন বিরোধী শক্তির সাথে কখনো তাল মিলাইবা না ঠিক কিনা ওয়াদা ওয়াদা ইনশাল্লাহ ওয়াদা তো আল্লাহ কবুল করেন কারা কারা কারা কারা হাত নামান আল্লাহ কবুল করুক আপনারা জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন কোরআন যাদের বিরুদ্ধে দাঁড়াবে তিন নাম্বার গ্রুপ আল গালাতুল ফাহিস কোরআন বহুত বক্তা আছে যারা কোরআন শরীফের আয়াত দিয়ে বেদাতের দলিল দেয় কোরআন শরীফের আয়াত দিয়া এমন এবাদত বলে দেয় যেটা বেদাত যেটা রসুল করে নাই সাহাবি করে নাই তাবি করে নাই তাবে তাবি করে নাই কেউ করে নাই এমন এবাদতের কথা কোরআন শরীফের ভিতর থেকে বাইর করে দেখা দেয় আল গালাতুল ফাহিসি কোরআন ইমানদার বান্দাদের সামনে কোরআনের আয়াত দিয়া ভুল এবাদত যারা শিখাবে হাসরের ময়দানে আল্লাহ নবী তাদের ব্যাপারে মামলা দিলে ওই টুপিওয়ালা পাগড়িওয়ালারে ধরে আনা হবে আর আল্লাহ নির্দেশ দিবে তারা রে জিব্বাটা তাই না বাইর কর যে জিব্বা দিয়ে আমার কোরআনের অপব্যাখ্যা করেছে যে জিব্বার দ্বারা আমার নবীর হাদিসের অপব্যাখ্যা করেছে জিব্বা তাই না বাইর কর আগুনের কেসির দ্বারা আগে কাটি আগুনের কেচির দ্বারাই কেটে দিবে বাস্তব শোনো মাশাল্লাহ যার তার ওয়াজ গলা সুন্দর হইলে ওয়াজ শোনা যায় না সুন্দর সুন্দর কথা যুক্তি দিয়ে হাসাইতে কাদাইতে পারলে তার ওয়াজ শোনা যায় না কিছু মানুষের ওয়াজ শুনলে গুমরা হয় আর কিছু মানুষের ওয়াজের ভিতরে সুর নাই কথা নাই কিছু নাই বসে বসে কথা কয় কিন্তু নূর বের হয় সুর নাই কিন্তু নূর আছে আওয়াজ করে বলেন কি আছে জোরে বলেন নূর আছে তারা আজাব গজবের বা শির নাজিরের কথক হয়ে তারা কথা বলতে থাকে তাদের কথাগুলো তোমাদের জন্য নিয়ামত কিন্তু যারা স্টেজে বৈশা বৈশা আবার বক্তব্য দিবে কেয়ামত পর্যন্ত স্টেজে বৈশা বৈশা বক্তব্য দিবে কিন্তু কোরআনের আয়াত দিয়া জাতির বিধাত শিখাবে শিরিক শিখাবে কোরআনের হাদিসের আয়াতের অপব্যাখ্যা করে যারা জাতিকে ভুল এবাদত শিখাবে হাসরের ময়দানে কোরআনও তাদের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দিবে আল্লাহ নবীও তাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দিবে নাউজুবিল্লাহ আওয়াজ করে বলেন আর জোরে চিল্লা করে বলেন নাউজুবিল্লাহ করে বলেন আর একটা হলো আলগালাতুল ফাহিশ ফি তিলাওয়াতিল কোরআন যুবক ভাইরা ইংরেজি পড়ায় ভুল হয় না তোমার কম্পিউটার চালাইতে ভুল না খালি সুরা ফাতেহা পড়তে গেলে ভেঙে ছুটে যায় কে ভাত খাও না আল্লাহর নিয়ামত খাও না আল্লাহর নিয়ামত যদি খাও তাহলে আল্লাহর কালাম কয়েকটা সুরা শুদ্ধ করে শিখা জানো না কেন যদি না শিখো কাসদান ইচ্ছাকৃত যদি জরুরি কিছু কোরআনের সুরাও কেউ শুদ্ধ করে না শিখে তাইলে আল গালাতুল ফাহিশ কোরআন যারা কোরআন তেলাবাত করার সময় গলাত পড়বে উল্টা পাল্টা কইরা পড়বে ইচ্ছা করিয়া চেষ্টা না কইরা শুদ্ধ করার চেষ্টা না কইরা তাদের বিরুদ্ধেও আল্লাহর নবী মামলা দিবে কোরআন মামলা দিবে এজন্য হাসরের ময়দানে কিন্তু যারা কোরআনকে ইচ্ছা করে গলাত করবে তাদের বিরুদ্ধে রসুল মামলা দিবে তাওহিনুল কোরআন যারা কোরআনকে অপমান করবে কোরআনওয়ালারে অপমান করবে কোরআনরে অপমান করে কোরআনওয়ালারে অপমান করে এটি দেখলে খালি গায়ে জ্বালা পাল্টা ধরে এদের বিরুদ্ধেও হাসরের ময়দানে আল্লাহর নবী মামলা দিবে কোরআন মামলা দিবে এই যে কয়েকটা গ্রুপের কথা বললাম ইনশাল্লাহ আমরা এগুলো কইরা আল্লাহর কোরআনকে আমাদের বিপক্ষে নিব না আল্লাহর রসুলকেও আমরা আমাদের বিপক্ষে নিব না ইনশা আল্লাহ জোরে আওয়াজ দিয়ে বলেন ইনশা আল্লাহ जो कुछ होगा तेरे करम से ही होगा কয়েকটা কথা মাত্র আল্লাহর কোরআন আল্লাহর নবীর হাদিস সামনে রেখে আপনাদের কাছে পেশ করলাম যেটুকুন বুঝ আপনার আমার এর ভেতর থেকে অর্জিত হয়েছে আল্লাহ আমাদের সকলকে আমলের তৌফিক দান করুন আমিন মুখতাসার একটু দোয়া আলহামদুলিল্লাহ রবিল আলমিন الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين يا الله দুই দিন ব্যাপী মাহফিল আল্লাহ কাউরাইদের ব্যবসায়ী ভাইরা যুবক ভাইরা আয়োজন করেছে আল্লাহ আমাদেরকে দাওয়াত করে এনেছে রব্বে করিম মাহফিলে হাজিরা দিয়ে কিছু কথা তোমার বান্দাদের সামনে বলেছি আল্লাহ এই কথাগুলোর উপরে বক্তা শ্রোতা সকলকে আমল দান করো আমাদের সকলকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ এ কাউরাইতে কখনো গান বাদ্যের আওয়াজের আসর তুমি জমায়ো না আল্লাহ রাব্বে করিম কোরআনের মেলা বারবার তুমি জমায়া দিও আল্লাহ কাউরাতবাসীকে সন্ন্যতের আমল দান করো বেদাত শিরিক থেকে হেফাজত করো হক বোঝার তৌফিক দাও মানার তৌফিক দাও সকল প্রকারের পাপাচার থেকে বাঁচাও আল্লাহ বুড়োদেরকে আবু বকার বানায় দাও ই আল্লাহ যুবকরা রব্বে করিম বড় মোহাব্বত নিয়া ঝাঁকে ঝাঁকে যুবক দাঁড়ায় দাঁড়ায় কথা শুনেছে আল্লাহ এই সবগুলা হাজার হাজার যুবকের জওয়ানি তোমার কাছে আমানাত আল্লাহ এদের জয়ানিতে বরকত দিবা নামাজের সময় নামাজে হাজির করবা গুনার থেকে ধরে ধরে তুমি বাঁচাইয়া দিবা আল্লাহ এ আল্লাহ খায়ের ফয়সলা করবা সার্রবালা থেকে ধরে ধরে বাঁচাইবা রাব্বে করিম সারা দুনিয়ার মুসলমানদের নাজাদ শান্তি দিবা এ আল্লাহ তেরো তারিখ থেকে বিশ্ব এজতেমা শুরু কবুল মঞ্জুর করে নাও ই আল্লাহ ইজতেমা বিশ্ব ইজতেমা সফল করে দাও কবুল করে নাও আল্লাহ কবুল করে নাও রব্বে করিম আমাদের সকলকে শরিক হওয়ার তৌফিক দাও এ মাহফিলটা প্রতি বছর কবুল মঞ্জুর করে নাও আল্লাহ যত কল্যাণ আমাদের দাও যত কল্যাণ তার থেকে আমাদের বাঁচাও সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন আলামিন ইয়া আরহামার রাহিমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ www.almodinaalmodina.com